بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসলামিক কালচারাল সেন্টার দাম্মান মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সৌহাদের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بحسان إلى يوم الدين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفته الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك الحديث আল্লাহ পাক রব্বুল আলমের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন আমাদের হৃদায়ত দান করেছেন আল্লাহ পাক তার লাখ লাখ শুক্রিয়া যে তিনি আমাদের হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক যে আমাদের বাকি জীবন রেখেছেন তাতে আমাদের জন্য হেফাজত করেন আর আল্লাহ ফাকরবুল আলম যখন আমাদেরকে নেবেন দুনিয়া থেকে ইমানের অবস্থায় আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমাদের দার্সের বিষয়বস্তু হচ্ছে হাদিস সালাদ সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের সালাদ বা নামাজ সম্পর্কে গত আলোচনায় হাদিসটার তর্জমা বা সংক্ষিপ্ত ব্যাখ্যা হয়েছিল তবে বেশ কিছু মাসাইল তাতে বাকি আছে এই মাসাইলগুলি আমরা আলোচনার পরে সামনের দিকে বাড়ব এই হাদিসটি মায়াসরাজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত হাদিসটি সহি মুসলিমে রয়েছে যে হাদিসে তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহাম সালাদ আরম্ভ করতেন তকবীর দ্বারা মানে আল্লাহ আকবর দ্বারা তকবীর দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাদ শুরু হত আল্লাহ আকবর এই বলে নামাজ শুরু করতেন এটা হচ্ছে তকবীরে তাহরিমা বা তকবিরাতুল এহরাম আরবিতে বলে তো এই তকবীর সেটা আল্লাহ আকবার দিয়ে হইতে হবে অন্য কোনো বাক্য দিয়ে নয় যেমন অনেকে বলেছেন বিশেষ করে হানাফি ফেকাতে হানাফি ফেকাতে বলা হয়েছে যে আল্লাহর সাথে কোনো গুণবাচক একটা শব্দ হলেই হল আল্লাহ আকবার জরুরি না আল্লাহ আজাল আল্লাহ আজিম আল্লাহ আজম আল্লাহ কবির হ্যাঁ এমনকি তাদের ফার্সি ভাষাতেও এসব কথা তাদের ফেকার প্রত্যেকটি কিতাবে আছে এগুলো কথা কোনোটাই সহি নয় এর দ্বারা স্পষ্ট হয় যে ফেকার কিতাব মানুষের জন্য দলিল নয় যে ফেকাতে আছে সেই জন্য মানব ফেকাতে আছে সেই জন্য আমরা এটা করব এটা মোটেই জায়জ নয় যতক্ষণ পর্যন্ত তা যাচাই না করবেন কোরআনে করিম অথবা রসুল্লাহামের হাদিস দ্বারা নবীলাম কখনো এক রাকাত নামাজ পড়েননি আল্লাহ আকবর ছাড়া অন্য কোন বাক্য দিয়ে তকবির বলে সুতরাং আল্লাহ আকবর দিয়েই তকবির দিতে হবে তাহলে ফেকার এই ফতুয়া একেবারে ভুল দুই নম্বর কথা যে রসুল্লাহাম সাল্লাম কেরাত শুরু করতেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন দিয়ে মানে সুরা ফাতিহা দিয়ে সুরা ফাতিহা দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেরাত শুরু হইত সুরা ফাতেহা দিয়ে শুরু হইত তার মানে বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ফাতেহার অংশ কিনা এ বিষয়ে ইখতলাফ যদি আছে এ হাদিস স্পষ্ট করে যে বিসমিল্লাহ সুরা ফাতেহার অংশ নয় কোরআন করিমের অংশ কিন্তু সুরা ফাতেহা আর অংশ নয় যদি সুরা ফাতেহার অংশ হতো তাহলে সেই আয়াতটিও পড়া আর জোরে পড়া জরুরি হইত উচ্চ স্বরে পড়া জরুরি হইত ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলমিন এরকম পড়া জরুরি হইত এ বাসলা ভাসি এবং ইমাম রহমতুল্লাহ এর মত যে বিসমিল্লা সুরাফাতের অংশ আর বিসমিল্লা জোরে পড়তে হবে এই জন্য সাফি মজহাবের লোকেরা জোরে উচ্চস্বরে বিসমিল্লা পড়ে বাকি অধিকাংশ আইম্মাইকেরামদের নিকট আর এই হাদিসটা তার দলিল যে বিসমিল্লা আসতে বলবেন ওর হাদিস আসছে খোলাফের দিন তারা মনে মনে বিসমিল্লা বলতেন আর জোরে আলহামদুলিল্লাহ আলমের জেহরি কারাতে শুরু করতেন এই হাদিসটা স্পষ্ট করে যে সুরা ফাতেহা আলহামদ থেকে শুরু হয় আলহামদুলিল্লাহ আলমী তবে যে কোনো সুরা শুরু করার পূর্বে দুই সুরার মাঝখানে পার্থক্যকারী বিষয় হচ্ছে বিসমিল্লা হ্যাঁ আর বিসমিল্লাটা কোরআনে কেরিমের অংশ সুরান নামলের অংশ তারপরে এমনিতেও বিসমিল্লা কোরআনে কেরিমের অংশ কিন্তু সুরাফাতের অংশ নয় আরেকটি মতে সুরাফাতের অংশ যাই হোক এই হাদিস স্পষ্ট করে যে আলহামদ দিয়েই শুরু করবেন সুরা ফাতেহা পাঠ করা বিসমিল্লা জোরে বলবেন না তারপরে রুকুর অবস্থায় রুকুতে পিঠ সোজা হইতে হবে এই বিষয়টি এর আগে আলোচনা হয়েছে সেজদায় রুকুতে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে এ বিষয়গুলি আলোচনা হয়েছে ওখানে একুল ফিকুল রাখাতেন আত্মাহিয়া আর প্রত্যেক দুই রাকাতে আত্মাহাতের বৈঠকে বসা এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আত্মাহাত বসবেন এবং আত্মাহাত পাঠ করবেন শাহুদের বৈঠকে চার রাখার বিশিষ্ট নামাজ হোক অথবা তিন রাখার বিশিষ্ট নামাজ হোক দুই রাখা পড়ে আত্মাহাত বসতে হবে এ হাদিস স্পষ্ট করে আর দুই রাকাত নামাজ হলে তো বসতেই হবে শেষ যে বৈঠকটি সেটা হচ্ছে নামাজের রুকুন এর আগে বিস্তারিত রূপে আলোচনা হয়েছে হ্যাঁ আর যেটা প্রথম বৈঠক তিন রাকাত নামাজ যেমন মাগরেবে ওই রকমই আপনার চার রাকাত বিশিষ্ট নামাজ যে নামাজগুলি প্রথম শাহদের বৈঠক হচ্ছে কি ওয়াজেদ নামাজের ওয়াজেদ এটা যদি ছুটে যায় তাহলে ঘাটতি পূরণের জন্য দেয় যথেষ্ট আর এই দা করে নেবে সোজা যদি উঠে গিয়ে থাকে তার ফিরবে না ওইদিকে ভুলে যাইত আত্মাহাত একাধিক বাক্য দ্বারা আত্মাহাত প্রমাণিত এটা অনেকের জানা নেই আত্মাহাত সম্পর্কে কয়েকজন সাহাবি বর্ণনা করেছেন তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত ওটাই সাধারণত আজকালকার আমাদের উপমহাদেশের লোকেরা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের নামাজি লোকেরা মুসলমানরা মুখস্থ রাখে আবদুল্লাহ আল্লাহ আনহ থেকে বর্ণিত এছাড়া আবু মুসা আশারি থেকে বর্ণিত আছে আবদুল্লাহ নোমার থেকে বর্ণিত আছে ওমার রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে শুরুতে শব্দের কিছু পার্থক্য আছে কোনটাতে তাহিয়াত জাকিয়াত আছে কোনটাতে আগে পরে করা আছে আত্মাহাতুল্লাহ আত্মাইবাত সালাওয়াত আগে পরে আছে তো যাই হোক এটাই হচ্ছে প্রসিদ্ধ তবে এখানে আর একটা জিনিস জেনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে যে নবী করিম সাল্লামের ইন্তেকালের পরে অনেক সাহাবাই কেরাম তার মধ্যে মায়েস আল্লাহ তালানা মায়েস আল্লাহ তালানা আবু হরেরা তার আসসালাম আলাইকা আইহান নবীও এই জায়গায় তারা বদলে দিয়ে বলতেন আসসালাম আলান নবী হ্যাঁ এরকম বলতেন আসসালাম আলাইকা সালাম হোক আপনার ওপর শান্তির ধারা বর্ষিত হোক আপনার উপর আইহান নবী হে নবী সাল্লাহ রহমতুল্লাহ বারাকাত আলেকে আপনার উপর তাদের যুক্তি ছিল তাদের ইস্তেহাদ ছিল আর কেউ কেউ বলছেন নিজের পক্ষ থেকে ইস্তেহাদ করেননি যখন সাহাবিরা করছেন নিশ্চয় নবী করিম সাল্লামের পক্ষ থেকে হয়তো ইঙ্গিত ইশারা ছিল শিক্ষা ছিল তার স্ত্রী করেছেন তার ঘনিষ্ঠ সাহাবি যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবহাওয়ারা করছেন তো এই জন্য অনেক আহলেডিস ওলামারা ভারত বাংলাদেশ পাকিস্তানে তারা এই আত্মাহাততে সাহাবিরা যেভাবে ছিলেন ইন্তেকালের পরে সেভাবে তারা পাঠ করেন আলান নবী মানে কি হবে সালাম হোক নবী সাল্লামের ওপর হে নবী আপনার ওপর না এন্তেকাল হয়ে গেছে সুতরাং আর সম্বোধন করে বলতে আপনার ওপরই কথা বলতেন না যতদিন বাহায়াত ছিলেন নবী করিম সাল্লাম নবী সাল্লাম অধিকাংশ সময় মসজিদে নবী তো নামাজ পড়ে আসসালাম আলী কাহিয়ান নবী হে নবী আপনার ওপর সালাম শান্তি ধারা বর্ষিত এরকম বলতেন সুতরাং এইরকম যদি কেউ করে তাহলে একদল বলছেন এটাই বেশি ঠিক আর এক দল বলছেন যে না কোনো প্রয়োজন নেই বদলাবার কোনো প্রয়োজন নেই বরং আসসালাম আলাইকে আইয়া নবীও বললেও কোনো দোষ নেই আর অনুপস্থিতকে এইভাবে সম্বোধন করা যায় আসসালাম আলাইকে বললাম সালাম হোক হে নবী আর নবী ইন্তেকাল করেছেন এর মানে এই নয় যে হায়াতুল নবী নবী বেঁচে আছেন এটা বুঝাই না বা নবী হাজির নাজির যেমন বেরেলুবিদের রাখি নবী হাজির নামাজের মধ্যে হাজির হয়ে গেছেন সেজন্য আসসালাম আলাইকে আইহান নবী হে নবী আপনার ওপর সালাম হোক মানে নবী হাজির এটাও বুঝাই না কেমন করে যেমন করে আপনারা চিঠি লিখেন বা মোবাইলে আজকাল মেসেজ লিখছেন স্ত্রীকে মেসেজ লিখছেন তাই না আজকাল চিঠিপত্রের যুগ চলে গেছে সেজন্য মেসেজ দিয়ে বলছেন আর চিঠিতে তো সবাই লিখেন সালাম লিখেন না চিঠি হোক আর মেসেজ হোক যদি কোনো মুসলিমকে লিখেন কি লিখছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লিখছেন না আব্বা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আর এই মেসেজটা আপনার এখান থেকে পাঁচ হাজার বা দশ হাজার কিলোমিটার দূরে যাচ্ছে কেউ আমেরিকা মেসেজ পাঠাচ্ছেন কেউ জাপানে মেসেজ পাঠাচ্ছেন কেউ অস্ট্রেলিয়া পাঠাচ্ছেন কেউ বাংলাদেশ পাঠাচ্ছেন কমপক্ষে পাঁচ হাজার কিলোমিটার তাই না তা আপনি পাঁচ হাজার কিলোমিটার দিয়ে আপনার বাপকে যদি একটা মেসেজে আসসালাম আলাইকুম লিখতে পারেন তখন কেন এটা প্রশ্ন জাগে না আরে বাপ তো পাঁচ হাজার কিলোমিটার দূরে মা তো পাঁচ হাজার কিলোমিটার দূরে তো আবার আসসালাম আলাইকুম কেন লিখছি আসসালাম আলাইহা লিখেন মাকে আসসালাম আলাইহে লিখেন বা আসসালাম আলা আবি লিখেন আমার আব্বাকে সালাম বলছি এরকম লিখেন করছেন এ জবাব কি হবে আপনি কি মনে করেন যে আপনার বাপ মা হাজির নাজির হয়ে গেছে বেরুলিবি আকিটার মোতাবেক তাই আসসালাম আলাইকুম বলে মেসেজ লিখছেন আপনার সামনে হাজির নাজির হয়ে গেছে নাকি কখনো না ঠিক না তো যেমন আপনার বাপ মাকে চিঠি লিখতে গিয়ে মেসেজ পাঠাতে গিয়ে সালামে বলছেন আসসালাম আলাইকুম ভালো করে শুনে রাখেন ওই রকমই রাসুল্লাহামকে সালাম পাঠাচ্ছেন যদিও নবী করিম সাল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বরজাখি জীবনে চলে গেছেন দুনিয়ায় তিনি বাহায়াত নন হ্যাঁ তার ইন্তেকাল হয়েছে তারপর আসসালাম আলাইকা আইহান নবী আপন জায়গায় ঠিক আছে কেমন করে ঠিক আছে যেমন করে আপনার মেসেজ পাঠানো ঠিক আছে চিঠি লেখা ঠিক আছে মেসেজটা আপনার এই মোবাইলের মাধ্যমে পৌঁছে যাবে হ্যাঁ আপনার আব্বার মোবাইলে তখন সম্বোধন হয়ে গেল চিঠিটা পোস্ট করলেন চিঠিটা পোস্টম্যান নিয়ে গিয়ে পিয়ন নিয়ে গিয়ে আপনার বাড়িতে দিয়ে দিল আপনার আব্বা পড়লো আপনার মা পড়লো আসসালাম আলাইকুম তখন সম্বোধন অ্যাড্রেসটা হয়ে গেল ঠিক তেমনই নবী করিম সাল্লাম বলেছেন সালাম আল্লাহ পাকের অসংখ্য ফেরেস্তা সারা পৃথিবীতে ভ্রমণ করেন আর আমার উম্মতের সালামটা আমাকে পৌঁছে দেন আপনার বাপ মাকে চিঠি পৌঁছাবার জন্য পোস্ট অফিসের পিয়নরা আছে হ্যাঁ মেসেজ পৌঁছাবার জন্য এই মোবাইল যোগাযোগ যে আপনার যে নেটওয়ার্ক আছে ঠিক তেমনি রসুল্লাহামকে সালাদ সালাম পৌঁছাবার জন্য রেস্তা মালাইকা আছে সম্বোধন হয়ে গেল স্পষ্ট না সুতরাং এতে বেরলবিদের দলিল নেই বা দেবন্দী আকিদায় যে হায়াতুল নবী নবী জীবিত এরও কোনো দলিল নেই যে আসসালাম আলীকা বলছি সেজন্য নবী হাজির অথবা নবী বেঁচে আছেন এর কোনো দলিল প্রমাণ নেই সুতরাং কেউ যদি আত্মাহাতুতে আসসালাম আলিকা বলে তবুও জায়জ আছে আর যদি আসসালাম আলাম নবী বলে যেমন সাহাবাইকে আমরা নবী সাসম ইন্তকার করে বদলে দিয়েছেন তবুও ঠিক ইনশাল্লাহ তারপরে ওই হাদিসটি আছে যে নবী করিম সাল্লাম প্রথম বৈঠকে বাম পায়ে বসতেন বাম পা বিছিয়ে আর ডান পাকে খাড়া করে দিতেন ওয়াকানা ইয়ানহান ওকবাতি শয়তান শয়তানের গোড়ালি থেকে নিষেধ করতেন শয়তানের গোড়ালি এজন্য বলা হয়েছে যে যে কোনো পাপ করাই শয়তান যে কোনো ভুল করাই শয়তান সেই জন্য বলা হয়েছে অর্থাৎ পায়ের গোড়ালিকে দাঁড় করে তার উপর বসবেন না এই ব্যাখ্যাটাই করেছিলাম এই ব্যাখ্যাটা অনেকেই করেছেন যেমন গরিবুল হাদিস অর্থাৎ হাদিসে যেগুলো মুশকিল শব্দ এর ডিকশনারি আছে বেশ কিছু তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ইবনুল আসিরের নেহায়া আর নেহায়াফি গরিবুল হাদিস তাতে এটাই ব্যাখ্যা করা হয়েছে যে দুই সেজদার মাঝখানে অথবা আত্মাহাতেতে এইভাবে অশান্তির বসা বসবেন না একটু বসে দেখান তাহলে বুঝবেন কেউ কোন আল্লাহর বান্দা বসেন তো যারা বুঝেন এটাকে হ্যাঁ আল্লাহর মহিম বসুন দুই পা দাঁড় করে হ্যাঁ এরপর বসা এতে পায়ে ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে না এই বসাতে ইতমেনান নেই তাহলে এই যে বসে আছে সে তাড়াতাড়ি আর এক করতে চায় যে ব্যক্তি আত্মাহাতে এইভাবে বসে আছে সে তাড়াতাড়ি সালাম ফিরতে চায় কারণ পায়ের ব্যথা করছে এইভাবে পায়ের উপর বসে আছে তখন সুতরাং এই অশান্তির বসাই নামাজ ইতমেনার সাথে প্রশান্তির সাথে হইতে পারে না তাই অনেক গণ সারিহীন বলেছেন যে এটাই তার ব্যাখ্যা এইভাবে বসা ঠিক না মকরু অপছন্দনীয় আর দল আরেকটা ব্যাখ্যা করেছেন তারা ব্যাখ্যা করেছেন যে পশু কুকুর যেমন করে বসে এটা অন্য ভাষাতে ইকা বলা হয়েছে ওই রকম বসা সেটা হচ্ছে পাছায় ভর দিয়ে বসা আর পা রামকে গুটিয়ে নিয়ে এভাবে বসা ওই বসা বসাটা একটু দেখা ওইটা কেউ কেউ বলেছেন হ্যাঁ, এইরকম বসা এইরকম বসা নিষেধ নামাজের মধ্যে এরকম কোনো বৈঠক নাই কারণ এটা এবাদতের বৈঠক না এভাবে বসা নামাজের কোন অবস্থায় জাহিজ নাই একমাত্র মাজুর যে অক্ষম তার কথা আলাদা আর একটা বসা কেউ কেউ বলছে যে এটাও জায়জ নয় যে দুই পা দাঁড় করে রাখলেন আর পাঁচ জমিনে রেখে দিলেন যেটা আরো কষ্টকর বুঝলেন দেখি এটা হ্যাঁ পাকে আরেকটু সরিয়ে দিয়ে পাঁচ জমিনে রেখে হ্যাঁ হ্যাঁ এটাও নিষেধ এটাও নিষেধ এইগুলো ব্যাখ্যা করা হয়েছে অকবতু শয়তান শয়তানের গোড়ালির আল্লাহ আলম যাই হোক এই ধরনের বসা নামাজে জায়েজ নয় তারপরে নবী করিম সাল্লাম নিষেধ করতেন জেরা হিংস্র পশু যেমন সামনের পা বিছিয়ে বসে ওই রকম হাত বিছিয়ে কোন মানুষ কি করবে না হাত পিছিয়ে নামাজ পড়বে না কেমন শেষদার সময় সেজদা সেজদা করেন এইরকম করে এইরকম করেন না ঠিক আছে আচ্ছা মহিলারা এরকম নামাজ পড়ে না পড়ে না হানাফি মহিলা নামাজ এটা এটা নামাজ জায়েজ নাই কারণ নবী করিমসাল্লাম বলেন যে শুধু পুরুষরা এরকম করে হাত বিছাবে না বলছেন মুসল্লি নামাজের অবস্থায় হাত বিছিয়ে সেজদা করবে না সুতরাং এটা পুরুষের জন্য নিষেধ আর মহিলাদের জন্য নিষেধ সুতরাং এই যে নামাজের ষোলো থেকে সতেরো রকমের পার্থক্য আনেহে মাঝহাবি বা কোনো মাঝহাবি এই পার্থক্য আসলে এই পদ্ধতিগত পার্থক্য নেই বরং নিষেধ আছে এইরকম ভাবে নামাজ পড়া বলা হয়েছে কার মতো হিংস্র পশুর মতো বসা হিংস্র পশুকে কুকুরকে অবস্থা দেখেছেন কিনা সামনে পাটা লম্বা বাড়িয়ে দেয় না খাওয়ার সময় বাড়ায় অথবা শিকারি দেখার জন্য দেখছে ওদিক ওদিক তো এইভাবে বসা নিষেধ করেছেন সরুল্লাহাম নারী পুরুষ সবার জন্য আর নামাজ শেষ হবে ওখানিম সালাম দিয়ে তো সালাম দিয়ে নামাজ শেষ হবে নবিসাম শেষ করতেন যেমন মোসনাদ আহমদ আবু দাউদ আছে সালাত সলাত তহুর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা বা তাহরিমহা তাহরিমা হচ্ছে তকবীর মানে শুরু হবে আল্লাহ আকবর দিয়ে তাহরি লোহা আর নামাজ শেষ হবে তসলিম সালাম দিয়ে সালামের আগে বা সালামের কোনো বিকল্প কিছু দিয়ে নামাজ শেষ করা এটা জায়েজ নয় এই রকমের ফতুয়া আছে এর আগে বলেছি হানাফিফিকাতে যে নামাজ বিরোধী ইচ্ছা করে কোনো কাজ করে দেন খরুজ বেসন এইহি তাতে নামাজ কমপ্লিট হয়ে যায় তাদের যে কোনো যে কোনো কাজ করে দেন ইচ্ছা করে কথা বলে দেন ইচ্ছা করে একটু মোবাইল রিসিভ করে নেন ইচ্ছা করলে যাই যাই করেন ইচ্ছা করে একটা কথা এমন কি কিছু এমন কথা যেগুলো বলা অপছন্দনীয় এক কথায় নামাজ বিরোধী কিছু কাজ করলেই জেনে শুনে করতে হবে অনিচ্ছাকৃত করলে হবে না তাহলে তাদের কাছে নামাজ কমপ্লিট হয়ে যায় তাহলে সালাম তাদের কাছে জরুরি না আচ্ছা সালাম দেবেন কাকে সালাম দেন কাকে আবার সাধারণ লোকের অনেকে জিজ্ঞাসা করে যে নামাজে সালাম দিচ্ছি কাকে দিই সালাম দেবেন নাওয়ান আল হাজেরিন আমিন আল মুসল্লিন আল মালাইক আল মুকরমিন নামাজের অবস্থায় যেসব মুসল্লিরা মসজিদে আছেন তাদের নিয়ত করে আর যেসব ফেরেস্তারা আল্লাহ পাক যাদেরকে পাঠিয়েছেন নামাজের সময় মসজিদে মসজিদে অসংখ্য ফেরেস্তারা আছেন ওইসব ফেরিস্তাদের নিয়ত করে আপনি সালাম দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে একবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আবু দাউদের হাদিস অবারাকাত বাড়তি আছে সুতরাং কেউ যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলে তবুও জায়েজ আছে কোন অসুবিধা নেই এই হচ্ছে আয়সারাজি আল্লাহ তালানহার বর্ণিত হাদিস যাতে নামাজের বেশ কিছু নিয়ম নীতিমালা পদ্ধতি উল্লেখ করা হয়েছে এবং নবী করিম সাল্লা সাল্লামের ওই হাদিসের আমল যে মালিক হোয়াইরেসকে বলেছেন সাল্লুক আমার আই তুমনি ও সাল্লি তোমার সালাত আদে করবে নামাজ পড়বে যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তারপরের হাদিস আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত ওয়ান ইবিন ওমর রাজি আল্লাহ আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি খান ইয়ারফাউ ইয়াদাই হাজওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইযা কাব্বারা লিরুকুই ওয়া ইযা রাফা রাসাহু মিন আর-রুকুই মুত্তাফাকুন আলাইহি وفي حديث ابي حميد عند ابي داود يرفع يديه حتى يهازي بهما منكبيه ثم يكبر ولمسلم عن مالك بن حويرث رضي الله عنه নাহু হাদিস ইবিন ওমর বেহেমা ফরুয়া উজ নেই এই হাদিসটি হচ্ছে রাফুল সম্পর্কে মানে রাফা মানে উঠানো বা উত্তোলন করা আর ইয়াদাইন মানে দুই হাত দুই হাত নামাজে উঠানো সালাত অবস্থায় ওঠানো এটা নবী করিম সাল্লামের সন্ন্যাদ এবং এই সম্পর্কে হাদিসটা আগে দেখা যাক তারপরে এই সম্পর্কে আইমাইকেরামদের মতামত কোনটা ঠিক কোনটা ভুল জানবেন পরে আবদুল্লাহ থেকে নবী সাল্লাম সম্পর্কে বলছেন তিনি যে আন্নান সাল্লাম নবী সাল্লাম নিজ দুই হাত উত্তোলন করতেন উঠাতেন হাজুয়া মানকা বাইহে কতদূর পর্যন্ত তার কাঁধ পর্যন্ত মানকে বলা হয় এটা এই দুটোকে হ্যাঁ এটা মানকে দুই কাঁধ পর্যন্ত এইরকম উঠাতেন কিবলামুখী করে এজাফতা তাহা সলাতা কয়বার প্রথম হচ্ছে যখন নামাজ শুরু করতেন নামাজ শুরু করতেন মানে তাকবিরে তাহারিমার সাথে আল্লাহ আকবর তাকবিরে তাহারিমার সাথে তো এই তাকবিরা তাকবিরে তাহারিমার সাথে যে রফুল ইয়েদাইন করতে হবে এই ব্যাপারে ইত্তেফাক বা ইজমা ঐক্যমত আছে কোন ইখতলাফ নেই হ্যাঁ হানাফি সাফে মালিকি হাম্বেরি সমস্ত আহলি হাদিস মহাদিসিন কেরাম সবাই একমত যে নামাজের শুরুতে আল্লাহ আকবার হাত উঠাইতে হবে এটাও একটি এবাদত বরং এটা আল্লাহ পাকের সামনে নিজের বিনয় একগ্রতা এবং নিজে আত্মসমর্পণ করার বহিপ্রকাশ ওয়াইদা কাব্বার আলী রুকুই আর যখন তাকবীর বলতেন রুকুর উদ্দেশ্যে রুকুতে যাওয়ার জন্য যে আল্লাহ আকবর বলতেন তখনও তারপর রুকুতে যেতেন দুই নম্বর হলো ওয়াইদা রাফা রাসাহমিনা রুকু আর যখন রুকু থেকে নবিসাল্লাম মাথা উঠাতেন তখনও সামি আল্লাহ হামেদা এই করতেন মানে দুই হাত উঠাইতেন আলী হাদিস বোখারি রয়েছে এই ছিল ইবিন ওমারের হাদিস আর আবু হোমায়দ প্রসিদ্ধ হাদিস আবু দাউদে রয়েছে লম্বা হাদিস নামাজের তরিকা সম্পর্কে তার একটা অংশ রয়েছে ইয়ারফা দুই হাত উঠাইতেন হাত্তা ইউহাজিয়া বেহমা মানকা বাইহি তারপরে এই দুই হাত কতদূর উঠাইতেন মানকে মানে কাঁধ পর্যন্ত দুই কাঁধ পর্যন্ত সুম্মায় কাব্যের তারপরে তকবির পাঠ করতেন এখন এই হাদিস বলে যে আগে হাত উঠাতেন তারপরে তকবির বলতেন এখন হাত ওঠানো আর তকবির একসাথে হবে না আগে তকবির পরে হাত উঠানো নাকি আগে হাত উঠানো পরে তকবির তিনটি অবস্থা হইতে পারে তাই না হ্যাঁ কোনটা হইতে পারে একসাথে মানে মোকারণা সাথে সাথে আল্লাহ আকবার এটা এক দল আমারা বলছে কিন্তু এছাড়াও আগে পরে জায়েজ আছে কারণ আবু হমেদের হাদিস সুম্মা অত পর তকবির পরে রাফুল দেন আগে এখানে কিন্তু হ্যাঁ আল্লাহ আকবর একটু পরে হইল বেশি পরে নয় একসাথে হইল না আল্লাহ আকবর ঠিক আছে আর যদি কেউ করে আল্লাহ আকবর জায়েজ আছে হম বলে মুসলিমিন সহি মুসলিমে রয়েছে মালিক বিন হোয়ারিস মালিক বিন হোয়ারিস রাজি আল্লাহ তালান থেকে নাহবা হাদিস ইবিন ওমার আবদুল্লাহ বিন ওমারের হাদিসের মতোই মানে রফুল এদেন তিন জায়গায় কিন্তু কতদূর পর্যন্ত উঠাইতে হবে এই ক্ষেত্রে পার্থক্য ওখানে আছে হাত্তা ইউহাজিয়া বেহেমা ফরু আউজ আউজনাইহি এমনকি দুই হাতকে বরাবর করতেন কানের লতি পর্যন্ত ফরু কানের ফরু এই বা এটা ওপর ভাগ হচ্ছে এটা নিচের ভাগ হচ্ছে এটা শাহমা এটাকে বলা হয় কেউ কেউ বলছেন যে এটা পর্যন্ত কিন্তু কান ধরতেন না কান ছুঁতেন না কানে হাত দিতেন না এটা বাড়াবাড়ি যারা কানে হাত দেয় আল্লাহ আকবর হ্যাঁ না অথবা আল্লাহ আকবর না এরকম নেই এটা সন্ন্যতের খেলাফ সন্ন্যতের খেলাফ মানে বিদাত কিন্তু মনে রাখবেন কথাটা শুধু হালকা করা হ্যাঁ বিদাত বললে মানুষকে আঘাত লাগে বেশি কিন্তু যদি সোনাতের খেলাফ বলেন কথা একটাই হইল সোনাতের খেলাফ কাজ করবেন না আপনি তো কাম ধরা যাদের অভ্যাস আছে অভ্যাসটা ভুল অভ্যাস ছেড়ে দেবেন আল্লাহ রাস্তে কাম ধরা বা কান ছোঁয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর না তো এই এই হাদিসটা আর ওই হাদিসের তাহলে সমন্বয় করতে হবে সমন্বয়টা কেমন অধিকাংশ আলমারা বলছেন যে নবী করিম সাল্লাহ ইসলাম কখনো এরকম করতেন কখনো এরকম করতেন কখনো তাহলে এরকম করতেন অধিকাংশ সময় এরকম করতেন অধিকাংশ গুলিতে আছে যে কাঁধ পর্যন্ত উঠেতেন আল্লাহ আকবর আর কখনো কখনো আল্লাহ আকবর এরকম করতেন আর কেউ কেউ বলেছেন যে মাঝামাঝি আঙ্গুল যাবে এখান পর্যন্ত কান পর্যন্ত আর মানে কান ছুঁয়া না এরকম আর এটা থাকবে এখানে তো সমন্বয় হয়ে গেল এরকম ভাবে কেউ কেউ সমন্বয় করেছেন এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাফুল ইয়াদিন নবী করিম সাল্লাম থেকে স্পষ্ট প্রমাণিত এই সম্পর্কে আরো স্পষ্ট কিছু শোনাই যা এখানে ভাষ্যকার লিখেছেন রাফুল এদিন এছাড়া আরেকটি জায়গা আছে সেই হাদিসটা আসছে আবদুল্লাহ বিন মারজি আল্লাহ তালা আনোয়া থেকে বর্ণিত সেটা কোন জায়গায় হ্যাঁ চার রাকাত অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজ যদি হয় প্রথম তাসাহুদের পরে যখন উঠবেন উঠে আল্লাহ আকবর বলার সাথে কি করবেন রফুল এদেন করবেন সেটাও সেই হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং চারটি জায়গায় রফুল এদেন আছে একটি জায়গায় সবার মতে আর তিনটি জায়গায় ইখতলাফ থাকলে অধিকাংশ আইমাইকার বলছেন যে সেই রফুল গুলি সন্ন্যত এবং এই সন্ন্যত মনসুখ বা রোহিত হয়নি মনসুখ হয়নি হানাফি ভাইরা দাবি করে যে এই সন্ন্যতটা মনসুখ হয়ে গেছে কিন্তু এই দাবি কে অস্বীকার করেছেন হানাফি বড় বড় গবেষক অলমারা তারাই অস্বীকার করেছেন তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ অনেকে তাদের মধ্যে আছেন ভারত মহাদেশে প্রসিদ্ধ আল্লামা শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলি রহমতুল্লাহ আলহ বাদশাহ আওরঙ্গজেবের জামানাই তার পিতা শাহ আব্দুর রহিম তিনি যে ফতো আলমগিরি যে সংকলন হয়েছিল তাদের একজন আলেম ছিলেন শাহ মহাদেশ দেহলি রহমতুল্লাহ আলাই হানাফিদের আহলাদিসদের সবারই ভাজন ইমাম আলেম তিনি বলছেন তার কিতাব হুজাতুল্লাহতে আছে আর এই কথাগুলি যে হাদিসের বা ভাষ্যের বিভিন্ন কিতাবেও আছে আর সেটা কেউ অস্বীকার করতে পারবে না তিনি বলছেন যে মিম্মাল্লা ইয়ারফা যারা রফুল ইয়েদাইন করে নামাজ পড়ে হাত উঠিয়ে নামাজ পড়ে হ্যাঁ কোন কোন জায়গায় প্রথমটা তো আছে তার রুকুতে যাওয়ার সময় রুকুতে গোটার সময় আর আত্মায় প্রথম তাসাহদ থেকে ওঠার সময় যারা রফুল এদেন করে নামাজ পড়ে তাদেরকে আমি বেশি ভালোবাসি আহাব্য এলাইয়া মিম্মাল্লা ইয়ারফা ওদের তুলনায় যারা রফুল এদেন করে না তাহলে রাফাদানি বলে যারা ঠাট্টা করে তাদেরকে সাহুল্লাহ মাহদেশ দেলবি পছন্দ করেননি ঠাট্টা করা শুধু নাই করে না আমল করে না তাদেরকেও পছন্দ করেননি ওদেরকে বেশি ভালোবাসে যারা ফেলেন করে আর যারা এই বাদত নিয়ে ঠাট্টা করবে তাদের তো আরো বিপদ আছে কেন আমি ভালোবাসি রফুল এদানকারী নামাজিদেরকে লে আন্না লিয়ান্না আহাদিস এই জন্য যে রফুল এদানের হাদিস গুলির সংখ্যা অনেক বেশি আকসার কাসিরের ইসিম তফজিল ও আসবাত সাবেতের ইসিম তফজিল মানে অধিক বলিষ্ঠ অধিক মজবুত পক্ষান্তরে রফুল এদান শুধু একবার আর নেই যে আবু দাউদে হাদিস আছে বা রাবিন আজম থেকে অথবা ইবনে মাসুদ থেকে যে দুটি হাদিস রয়েছে সবগুলি হাদিস এই দুইটি শুধু হাদিস এই হাদিসকে বিভিন্ন সনদ থেকে দাঁড়িয়েছে একটিও সনদ সহি বরং ইমাম আবু দাউদ নিজে বর্ণনা করার পর বলছেন যে ওয়ালাম হা এই হাদিস সহি নয় এই হাদিস সহি নয় আর যদি এক মিনিট ধরে নেন যে আমল যোগ্য ধরে নেন তাহলে কখনো কখনো ছাড়া জায়েজ ছাড়লে গুণা হবে না কখনো কখনো এতটুকু শুধু প্রমাণ হয় এর বেশি কোনো প্রমাণ হয় না আর জয়ীফ হাদিস দিয়ে আপনি সহি হাদিসকে ছেড়ে দেবেন মজহাবি গোড়ামি করে তাহলে অনেক নেকি থেকে বঞ্চিত থাকবেন আর জেনে শুনে যদি ছাড়েন তাহলে অনেক সময় গুণাগার হইতে পারেন ইমাম বোখার রহমতুল্লাহ আলী হাসান বাসরি থেকে আর হুমায়ুদ বিন হেলাল এরা তাবেই তাদের থেকে নকল করে বলছে আন্নারাফ আহুয়া আমালুল আর সাহাবা এদেন করে নামাজ পড়াই হচ্ছে সাহাবাই কেরাম দের আমল তার মানে সাহাবাই কেরামরা সকলেই রফুল এদেন করে নামাজ পড়তেন এই তিন চার জায়গায় হাত উঠিয়ে নামাজ পড়তেন ইমাম আলী ইবুল মাদিন ইমাম বখারের ওস্তা তিনি বলছেন হাক্কুন আলাল মুসলিমিন প্রত্যেক মুসলিমের ওপর হক হচ্ছে যে তারা রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে উঠার সময় রফুলিয়ে দেন করবে আল্লাহ আকবর রুকুতে যাবে হ্যাঁ আর সময় আল্লাহ রুকু থেকে উঠে রফুলিয়ে দেন করবে ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমা রহমতুল্লাহ বলছেন কি শুনে রফুল আইদি ইন্দা রুকুই ওয়া রাফে মিন হবে মিসলে রফ এহমা ইস্তেফতাই মশরু অন বিত্তিফাকিল মুসলিমিন রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে ওঠার সময় রাফেদাইন করা ওই রকমই মুসলিমদের সর্বসম্মতিক্রমে সন্ন্যত যেমন শুরুতে সন্ন্যত তকবির তাহারি মাসম একই রকম সন্ন্যত তবে ভাষ্যকার বলছেন তাকাদ্দামা খেলাফ আহলিল কুফা বাসীরা শুধু এর বিরোধিতা করেছে অর্থাৎ কুফা ইমাম আবু রহমতুল্লাহ আলের শহর ছিল ওখানকার লোকেরা এর বিরোধিতা করেছে কালা শেখুল ইসলাম ইমাম ইবিন তাইম রহমতুল্লাহ আলাই বাসীদের সম্পর্কে ইমাম আবু হানিফা সম্পর্কে বলছেন যে হুম মাজুরু না কাবলা আন্তাবুল সুন্নাত রাসুলিল্লাহ সাল্লাহ ভালো করে শুনে রাখেন কথাটা তাদের ওজোর আল্লাহর কাছে গ্রহণযোগ্য রফুল এদের না করার ক্ষেত্রে যতদিন তাদের কাছে উল্লা সাল্লামের সহি সন্ন্যত পৌঁছেনি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আল্লাহর কাছে ওজোর পেশ করে দিতে পারবেন তার কাছে রফুল এদেনের হাদিস পৌঁছেনি তার সাগিরদেরা হয়তো পৌঁছেনি তাদের কাছে কিন্তু হাদিসের কিতাব সংকলন হয়ে গেল বোখারি মুসলিম আবু দাউদ্দিন মাজা সব কিতাব আর তারপরে মজাবি ঘোড়ামি করে বলছেন না এই হাদিস মানি নেয় মানে না তাহলে একটু জবাব দিতে হবে জব মনসুখ রোহিত জয়ীফ হাদিস দিয়ে সহি হাদিস রোহিত অথচ সাহাবাই কেরামরা সারা জিন্দিগি আমল করে আসলেন সমস্ত সাহাবাই কেরাম তাহলে তারা আল্লাহর কাছে মাজুর নয় তারা আল্লাহর কাছে ওজোর পেশ করে অব্যাহতি পাবে না আরো শুনেন ইবনুল কাইম রহমতুল্লাহ বলছেন ইমাম ইবনে তাইমিয়ার জাদুল মাদের লেখক এছাড়া বহু কিতাব তার রয়েছে রাওয়া রাফুল ইয়াদাইনে আনহু বা রবিয়া রাফুল ইয়াদাইন আনহু ফিহাজিল মাওয়াতিন বর্ণনা করেছেন রফুল এদের হাদিস যে হাত উঠিয়ে নামাজ পড়তে হবে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এই এগুলি এ হাদিসগুলি কতজন সাহাবি নাহব সালাসিনা সাহাবিয়ান ত্রিশ জন সাহাবি বর্ণনা করেছেন ওয়াত্তাফাক আলা রেওয়ায়াত আল আশারা এই ত্রিশ জনের মধ্যে দশ জন আশারায় আবু বাকর উসমান আলী চার খলিফা আরো ছয় জন হ্যাঁ যাদেরকে আশরায় মুবাসারা বিল জান্নান নবী কবি সাল্লামের একটি হাদিস রয়েছে এই জন জান্নাতি সুসংবাদ দিয়েছিলেন একসাথে তারা সকলেই এই হাদিস বর্ণনা করেছেন এর বিপরীত তাদের থেকে প্রমাণিত নাই বলছেন আরো যে ওরাফুল ইয়াদাইন এই রফুল ইয়াদাইন করে নামাজ পড়া নামাজের পূর্ণতা তাহলে কেউ যদি রফেদানি না করে তাহলে নামাজ অসম্পূর্ণ থাকলো সন্ন্যত গুলি ছুটলো আর যত সন্ন্যত কমবে তত নেকি কমবে ফামান রাফা ইয়াদাইহি ফাহু আতাম্মা সালাতান বা আতাম্মা সালাত ইয়ারফা সুতরাং যারা রাফুল করে নামাজ পড়ে তাদের নামাজ অধিক পূর্ণ ওই লোক সব লোকদের তুলনায় যারা রফেদান করে না আচ্ছা রফুল ইয়াদানের হেকমত কি রফুল ইয়াদাইনের হেকমত বিদাতিদের কাছে হেকমত যে সাহাবাইকে রামদের ইমান এত দুর্বল ছিল যে মুসলিম তো হয়েছে কিন্তু পুতুল ছাড়তে পারে না বগলে নিয়ে বসে আছে এগুলো বিদাতিদের কথা এগুলো মিথ্যুকদের কথা এগুলো কাজদাব দাজ্জালদের কথা কোন সহি এই কথা কোন হাদিসে মিথ্যা রচনা করেছে নিজের মজহাবি গোড়ামির কারণে যে পুতুলগুলি বগলে নিয়ে নামাজ পড়তো আরে পুতুল যদি বগলে নামাজ পড়তো একবার করলি তো পড়ে গেছে আবার প্রত্যেক রাখাতে কেন ঠিক না কত বেকুফি বেদার্থীদের এগুলি বেকুবি তো হেকমত কি তাহলে রফল এদিনের ফাইদা কি বা হেকমত রহস্য কি বলছেন যে অলমা কেনার বিভিন্ন মত পোষণ করেছেন ফাঁকালু একদল অলমারা বলেছেন ফি তকবিরাতি লেহরাম রফো হেজাবিল গাফলাতে আনিল্লাহ দখুল আলী প্রথম খানে তকবির তাহরিমাতে রফল এদান করলেন মানে আল্লাহর মাঝে আপনার মাঝে যে পর্দা রয়েছে গাফিল হয়ে রয়েছেন আল্লাহ থেকে এই পর্দা দূর করে আপনি আল্লাহর দরবারে দাখিল হয়েছেন হ্যাঁ আজকাল দেখেন না অমুসলিমদেরকে হ্যাঁ যে নেতাদের সামনে দাখিল হইল প্রণাম সার হ্যাঁ হ্যাঁ ছোট আর্মিরা সেনাবাহিনীর ছোটরা বড়দের সামনে গেলে হ্যাঁ কি মারে আচ্ছা, বুঝতে পারছেন তা আপনারা যদি দুনিয়ার ক্ষেত্রে এই মানে তো রব্বুল আলমিনের দরবারে যাওয়ার জন্য প্রথম প্রবেশ করেছেন এরফুল ইদেনের মাধ্যমে অফিকাই রেহা অন্য অন্য রফুল ইদগুলি রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় দুই রেখাত পড়ে যখন উঠলেন আত্মাহাত পড়ে তখন এজাম আল্লাহ আল্লাহর তাজিম প্রকাশ আল্লাহর তাজিম অন্তর থেকেও এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তরফুল এদের মাধ্যমে আল্লাহর তাজিম যেন আপনি প্রকাশ করছেন ওয়াকালা বাজম কেউ কেউ বলেছে ইন্না ইসলামুন ওয়ান কিয়াদুন কাল আসিরের মুস্তাসলিম এ হচ্ছে আনুগত্য প্রকাশ করা হ্যাঁ স্যারেন্ডার করা নিজের আনুগত্য প্রকাশ করা যেমন কোন আসামি আসামিকে যখন নিয়ে যাওয়া হয় আনুগত্য প্রকাশ করে মাথা নিচু করে বিভিন্ন রকম ভাবে ওই রকম আল্লাহর সামনে যেন আনুগত্য প্রকাশ করছে ওকালা আজম কেউ কেউ বলেছে যে এরফুল এদের মাধ্যমে নাফিউল কিবরিয়া আনগাইদিল্লাহ আল্লাহ ছাড়া কিবরিয়া বড়ত্বের অধিকারী আর কেউ নেই আল্লাহ আকবার মানে আল্লাহ ছাড়া কেউ বড় আল্লাহর সামনে কারো বড়ত্ব নেই আমি আল্লাহর অধম অসহায় গোলাম বান্দা ওখালাবা আজম কেউ কেউ বলেছেন জিনাতুসলা রফুল ইয়েদাইন হচ্ছে নামাজের অলংকার সাজ আর এই কথাটি আবদুল্লাহ বিন উমার প্রখ্যাত সাহাবি রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তাহলে সাহাবিরা বলতেন যেমন আবদুল্লাহ বিন উমার থেকে বর্ণিত ওয়ুরু আহাজান ইবিন উমার আবদুল্লাহ বিন বলতেন যে রফুল এদেন করে নামাজ পড়ে এটা হচ্ছে নামাজের জিনত যেমন কাপড় চুপড় আপনার জিনত তাই তাই না যতই ফর্সা লোক হন যদি গায়ে গেঞ্জিটা না থাকে দেখতে ভালো লাগবে না হ্যাঁ ঠিক কিনা যতই সুন্দর মানুষ হন না কেন যদি পায়ে মোজা না থাকে আর যদি আপনার ছবি না হয় দেখতে খারাপ লাগে আগে না দেখতে খারাপ তাহলে বুঝা যাচ্ছে যে কাপড়টা জিনত শরীর আল্লাপাক জিনত বলেছেন এর জন্য কাপড়কে লেবাস পোশাককে উলঙ্গ মানুষটা কখনো দেখতে ভালো লাগবে না কাপড় পরিয়ে দেন দেখতে ভালো লাগবে <clears throat> ওয়ালা কুল্লিন ফাহ ইত্তেবাউলিসন্ন অনুসরণ করা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আর সবচেয়ে উত্তম ক্ষেত্র হচ্ছে নামাজ নামাজ এমন একটা এবাদত দিনে পাঁচবার করে এমন কোন এবাদত নেই যে দিনে পাঁচবার করে আল্লাহ পাক ফরজ করেছেন দিনে একবার করে ফরজ করেছেন এইরকম এবাদত নেই জাকাত বছরে একবার বা ফসল উঠবে তখন হ্যাঁ তাই না রোজা বছরে একবার রমজান মাসে শুধু হজ জীবনে একবার নামাজ দিনে একবার নয় দিনে পাঁচবার করে একসাথে ছেড়ে দেওয়া হয়নি যে তোমার ইচ্ছা মতো যখন সুবিধা হয় পাঁচ সতেরো টাকা পুরা করে নিও যে কোনো সময় এরকম ছেড়ে দেওয়া হয়নি টাইম বেঁধে দেওয়া হয়েছে এই টাইম থেকে এই টাইমের মধ্যে তোমাকে জোর পড়ে শেষ করতে হবে আসরে এর মধ্যে শেষ করতে হয় মাগরীবের সময় হচ্ছে এই শেষ শুরু এসা এইভাবে ফজর এইভাবে কত সুন্দর এবাদত এবং এই নামাজ এমন একটা এবাদত যে এবাদতে অন্তরের এবাদত আছে বাচনিক এবাদত মুখের এবাদত আছে আর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ এই এবাদত বন্দীগীতে অংশ নিয়ে থাকে এর চাইতে সুন্দর এবাদত নেই মনে রাখবেন তারপরে আরেকটি বিষয় যে বলেছিলাম তিন তিনটি বিষয় সম্পর্কিত হইল চতুর্থ জায়গায় যে রফুল ইয়েদাইন আছে তাই না এই হাদিসটা শুনে নেন সহি হাদিস রয়েছে আবদুল্লাহ বিন মারাজি আল্লাহ তালা থেকে বলে কানা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এজা কামা রাফা হাত্তা কামা কানা বিন উমার সাহাবি প্রখ্যাত সাহাবি যাকে সাহাবাই কেরামরা উমার রাজি আল্লাহ তালানোর পরে খলিফা করতে চেয়েছিল কিন্তু উমার রাজি আল্লাহ তালান সতর্কতামূলক যতই যোগ্য হোক না কেন আমার ছেলে লোকেরা বলবে যে আচ্ছা উমার মারা গেছে না সেই জন্য মনে হয় ইশারা ইঙ্গিত কিছু কলা কৌশল করে গেছে না তোমরা আমার পরে খলিফা বাছাই করবে মনোনীত করবে কিন্তু আমার ছেলের তাতে কোনো অধিকার নেই আমি ওর রাস্তায় বন্ধ করে দিয়ে গেলাম আমার ছেলেকে বাদ দিয়ে অন্য কাউকে খলিফা তো নির্বাচন করবে আজকে আজকাল কোন নেতা হ্যাঁ যে ঠিক আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে কিন্তু আমার ছেলেদের নাই আমার ভাই বোন না অন্য কোন যোগ্য লোক দেখি আছে হ্যাঁ জি কারণ তাদের এই লোভ ছিল না যে নেতৃত্বে গেলে গাড়ি বাড়ি নারী করব হ্যাঁ আর দুনিয়ার অনেক কিছু করেন মানে আজকাল তো এই চিন্তা যে পাঁচটা বছর আসতে পারলেই তো কাজ হয়ে গেল আরে চেয়ারম্যান হলেই তো পয়সার অভাব থাকবে না আর এমপি আর মিনিস্টার হয়ে যেতে পারলে তো বলারই কিছু নেই তো বলছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এজা কামা মিনা যখন দুই রাখাত পড়ে দাঁড়াতেন দুই রাখাত পড়লে আত্মহাত বসতে হবে দূরে কাত পড়ে যখন দাঁড়াতেন রাফা ইয়াদাইয়ে দুই হাত উঠাইতেন হাতটা ইউ ইউহাজিয়া বেহমা মানকাবি কাঁধ পর্যন্ত উঠাইতেন কামা কানা ইয়াসনা ইন্দা ইফতেতাহি সালাত যেমন করতেন নামাজের শুরুতে তকবীরে তাহারিমার সময় তকবীরে তাহারিমার সময় যখন আল্লাহ আকবার তেমনই দুই রাকাত পড়ে উঠে রফুল ইয়াদাইন করতেন নবী করিম সাল্লাহ এটা হচ্ছে সন্ন্যত আবি দাউদ আবু দাউদ আছে আবি সাহাবা যখন দুই রাকাত পড়ে উঠতেন তাসাউদ থেকে কাব্বারা তকবীর বলতেন ও রাফা হে আর দুই হাত উঠাইতেন রফুল ইয়াদাইন করতেন হাত্তা ইউহাজিয়া বিহিমা হে দুই কাত পর্যন্ত উঠাইতেন আমার রহমতুল্লাহ আলী বলছেন আবু দাউদের ভাষ্যকার তিনি মা আলিম সোনান নামে তার একটি রয়েছে আবু দাউদের তিনি বলছেন হুয়া হাদিসুল সাহি এ হাদিসটি হাদিস সহি ওকাদ কালাবিহি জামাতুমিন আহলিল হাদিস কেরামের এক দল এটি বলেছেন যেটা করে অল লাজেমুন আলা আসলে কবুল জিয়াদা এ হাদিস অতিরিক্ত বাড়তি আছে আর হাদিস সহি সুতরাং জিয়াদা তুমি আসছে কাতে মকবুলা বিশ্বস্ত বর্ণনাকারী যদি অতিরিক্ত বর্ণনা করে সেটা গ্রহণযোগ্য আশা করি রফুল ইরান সম্পর্কে কথাবার্তা স্পষ্ট وعن وائل بن حجر رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم فوضع يده اليمنى على يده اليسرى على صدره ওয়াইলবিন হুজুর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামের সাথে সালাত আদায় করেছি ফাওয়াদা ইয়াদাহুল অতপর নবী সাল্লাম তার ডান হাত রেখেছেন বাম হাতের ওপর আলা সাদ্রেহি রেখে সিনার ওপর রেখেছেন ডান হাত কোথায় রেখেছেন আল্লাহ ইউসরা বাম হাতের ওপর রেখে আলা সাদরেহি সাদার মানে বুকের সাদার মানে সিনায় বুক কোথা থেকে কোথায় যায় হ্যাঁ শুধু এই জায়গাটাই বুক বুক এই যে হাড্ডিটা আছে পেটের ওপরে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা হচ্ছে বুক সুতরাং এর এর মধ্যে যদি এই দিকেও রাখে কেউ তাহলে বুক হলো হ্যাঁ মানে নাভির ওপরে কিন্তু পেটের ওপর না অনেকে বলে নাভির ওপর আর পেটের ওপর বেঁধে থাকে পেটের ওপরে যে হাড্ডির নিচে নেমে গেল তার বুকের ওপর হইল না তাহলে বুকের ওপর মানে সর্বনিম্ন বুকের ওপর হচ্ছে এখানে হ্যাঁ আর বুকের ওপর হচ্ছে এইখানে আর এইখানে উঠাবেন না এটা না এটা হচ্ছে নাহার এই জায়গাটা না হ্যাঁ তো বুকের ওপর হাদিস পেয়ে গেলেন তাহলে এই হাদিসটি কোথায় আছে আখরা যাহ ইবনে খোজাইমা এমাম ইবনে খোজাইমার কিতাব আছে সেই কিতাবের নাম আছে সাহি ইবনে খোজাইমা এমাম ইবনে খোজাইমার মতে এই কিতাবে যতগুলি হাদিস আছে সহি এই হাদিসের সনদ সহি রহ আহমদ হাদিসটি মুসনাদ আহমদে আছে রহ মুসলিম বেদুন আলা সাদরি মুসলিমেও এই হাদিসটি আছে কিন্তু সাদরিহি শব্দটা নেই তাতে আছে যে নবী করিম সাসনের সাথে আমি নামাজ পড়লাম ওয়াইলবিন হুজুর বলছেন আর তিনি ডান হাতকে বাম হাতের ওপর রাখলেন তাহলে হাত রাখা হাতের ওপর হাত রাখা এটা প্রমাণিত হয় এতে কমপক্ষে কার আছে মালিকীদের যারা হাত ঝুলিয়ে নামাজ পড়ে আফ্রিকানরা অধিকাংশ মালিকী আফ্রিকানরা এরা হাত ঝুলিয়ে নামাজ পড়ে হাত ছেড়ে হাত ছেড়ে নামাজ পড়া কোনো হাদিস নেই আমাদের দেশের কোন এক বক্তা বলতে গিয়ে বলছে মানে তাদের কাছে সবটাই ঠিক বলছে যে এটাও ঠিক ওইটাও ঠিক ওইটাও ঠিক আর খামাখা একটা মিথ্যা রচনা যে নবিসাল্লাম কখনো হাত ছেড়ে পড়েছেন আর কখনো নাবির নিচে পড়েছেন আর কখনো বুকের পড়েছেন যাতে করে সবাই রাজি থাকে আর ভোটটা আমাদের খাতায় আসে এইভাবে কখনো ভোট আসবে না আর ভোটের মাধ্যমে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না আর কখনো ইসলামী আইনের বাস্তবায়ন করা সম্ভব হবে না এটা তরিকা সালাফে সালেহের ছিল না সুতরাং এই পন্থাটা বাদ দেন সহি হাদিসের নেই বলে দেন সহি হাদিসে নেই জয়ীফ হাদিসা বলে জয়ীব দুর্বল হাত ছেড়ে নামাজ পড়া কোন হাদিসে নেই নাবির নিচের হাদিস জয়ীফ দুর্বল আসছে আমি ওই হাদিসটা সম্পর্কে বলবো আপনাদের নাবির নিচে হাত বানা এটা জয়ীফ হাদিস দুর্বল হাদিস সর্বসম্মতিক্রমে জয়ীফ কেউ এটাকে সহি বলেন হাসানও বলেনি আর বুকের ওপরে হাত বাঁধার হাদিস হচ্ছে সহি আর একটি হাদিস শুধু না এছাড়াও হাদিস রয়েছে যা হয়তো আপনাদেরকে শোনাব যেমন মুসনাদ আহমদে বুখারিতে সাহাল সাদ রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রয়েছে কানান্না সই উমারুনা লোকদেরকে মানে সাহাবাই কেরামদেরকে নির্দেশ দেওয়া হইতো আলিয়াদ আলিয়ুমনা আলা জেরা ইউসরাফিস যে মানুষ যেন নিজের ডান হাতকে বাম হাতের বাম জেরার উপর রাখে বাম বাহুর উপর জেরা ফিসলাতে নামাজের মধ্যে তো ডান হাত রাখবে বাম বাহুর উপর আর আগের হাদিসটা ছিল যে ডান হাতকে বাম হাতের উপর হাত কতদূর পর্যন্ত বলা এক হাত হচ্ছে ব্যাপক অর্থে হাত এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটাই হাত ঠিক কিনা এটাকে হাত বলা হয় ঠিক না যদি কেউ বলে যে ভাই অমুক লোকটা দেখলাম হাত নেই এটা হইতে পারে হাত এতটুকু নেই আবার এতটুকু নেই এটা হইতে পারে হ্যাঁ আবার এতটুকু হইতে পারে যে হাতই নেই ঠিক কিনা তাহলে পুরোটাই হাত আর আবার হাতের ভাগ আছে হ্যাঁ এটা হচ্ছে জেরা বাহু জেরা এটা তো আগের হাদিসটা বলে যে ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন এই জন্য যদি এরকম কেউ রাখে এটা হাত এটা হাত এরকম রাখে তো চলবে এ হাদিসের আলোকে আর আর এক হাদিসে রয়েছে যে এইভাবে রাখতেন এখানকার কিছু অংশ রুস মানে এই যে জোরটা কবজি যেটাকে বলা হয় কবজি ও সাইড আর এই যে সাইড এটা এইভাবে রাখতেন এইভাবে রাখতেন আর এই হাদিসটাই আছে সাহাবিন সাদের হাদিস আছে যে ডান হাতকে রাখতেন বাম বাহুর ওপর এটা হচ্ছে বাহু ডান হাতকে এই হাতকে রাখতেন এখানে হ্যাঁ বুঝছেন সবগুলি জায়েজ আছে কারণ হাদিস সবগুলি সহি এটাও সহি বোখারি হাদিস ইমাম হাফিজ রহমতুল্লাহ বলছেন যে সাহাল সাদের হাদিস যে লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো এটা মারফু হাদিস হকমান মারফু লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো সাহাবাই কেরামদের জামানে তো কে নির্দেশ দিতেন রসুল্লাহ রসুল্লাহ যখন নির্দেশ দিতেন হাদিস মারফু মানে রসুল্লাহামের যেন বক্তব্য এটা মুসনাদ আহমদে আর আবু দাউদে যে হাদিসটি আলী রাজি আল্লাহ তালান থেকে রয়েছে এর বিপরীত হাদিস সেটা হচ্ছে আলী রাজি আল্লাহ বলছেন মিনা সুন্নাতে সুন্নত হচ্ছে ওয়াজুল কাফে আলাল কাফে তাহাতা সুরা কাফ হচ্ছে এটা তো হাতের ওপর হাত রাখা কাফের ওপর কাফ রাখা তাহাতা সুররা সুররা মানে নাভি নাভির নিচে হাদিস ওয়ালাকিন কালাল ওলামা আন হাজাল আসার প্রথম কথা এটা বলছেন আলী রাজি আল্লাহ তাই না আলী রাজি আল্লাহ বলছেন ইন্নাহু হাদিস এই হাদিস সম্পর্কে অলামারা বলছেন হাদিসটা হচ্ছে জয়ীফ দুর্বল হাদিস কেন দুর্বল দেখেন আপনার মশলার বিপরীত হইল আর শুধু জয়ীব বলে উড়িয়ে দিলেন এটা কোন আলেমের চরিত্র নয় এটা খেয়ানত হ্যাঁ এটা ইনসাফ না ন্যায় নীতি অবলম্বন করা নয় যে আমার মাসলার বিরোধী হইল না এটা জয়ীফ কখনো জায়েজ নয় কালকে আমাদের জবাবদেহি করতে হবে ভালো জানা থাকে তাহলে জয়ীফ বললাম না হলেন এই সম্পর্কে আমার জানা নেই কেন জয়ীফ বলছেন যে মাদারো তরক আসানি দেহি এর সনদের নির্ভর হচ্ছে আব্দুর রহমান ওয়াসেতির ওপর মানে সনদগুলি গিয়ে মিলেছে একজনে তার নাম হচ্ছে আব্দুর রহমান ওয়াসেত তার মাধ্যমে তার সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে আর আব্দুর রহমান বিন এসাক আল ওয়াসেতি তার সম্পর্কে এমাম আহমদ রহমতুল্লাহ বলছেন মুনকারুল হাদিস সে হচ্ছে হাদিসের ক্ষেত্রে বড় আপত্তিকর ব্যক্তি মুনকার মানে যে হাদিসের ক্ষেত্রে যাকে অস্বীকার করা হয়েছে মুনকার কোরআনের ভাষায় ইন্দাসল মুনকার মুনকার মানে হচ্ছে আপত্তিকর শরীয়তে যেটা না যায় সেটাকে মুনকার বলা হয়েছে শরীয়তের ভাষায় এমন ব্যক্তি বর্ণনাকারী যে আপত্তিকর হাদিসের ক্ষেত্রে তার কথা নেওয়া যাবে না তার মানে সাধারণ শুধু দুর্বল না অতি দুর্বল স্মৃতিশক্তির শুধু হালকা দুর্বল নয় স্মৃতিশক্তির হলে খুব বেশি দুর্বল আর না হলে ইমান আমলে দুর্বল কারণ দুর্বলতা হচ্ছে বর্ণনাকারীর দুই রকম এক হচ্ছে ইমান আমলে দুর্বল আর একটা হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল ইমাম ইবিন হোসেন বলেছেন যে এই লোকটি আব্দুল ওয়াসিদুল্লাহ হিসাবে সেই এর কোনো মূল্যই নেই ইমাম ইবনে মাইন ইয়াহি ইবনে মাইন রহমতুল্লাহ আলী তার জামানা ইমাম আবু রহমতুল্লাহ জামানার তিনি বলছেন লাইসা বেশাই তার কোন মূল্যই নেই এ বর্ণনাকারী ওয়াকাল আল বোখার ইমাম বোখারি বলছেন হে নাজরুন এর উপর আপত্তি আছে ইমাম বোখার রহমতুল্লাহ খুব ভদ্র ভাষায় বর্ণনাকারী সমালোচনা করতেন তাহলে বোঝা গেল যে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের খেদমতের জন্য কারো সমালোচনা করা যাবে আর সবচেয়ে উত্তম হচ্ছে ভদ্র ভাষা একবার নিচে না নেমে অশ্লীল কথা কোনো সময় জায়জ নয় আর এমন কথা জায়জ নয় যাতে আক্রমণ হয় যথাসাধ্য নরম ভাষায় বলার চেষ্টা করে এমাম আইমাই কেরামগণ তিন রকমের ছিলেন এক রকম ছিলেন যার শক্ত ভাষা সমালোচনা করত কারণ এই জন্য নয় যে ব্যক্তিগত শত্রুতা আছে আমার সাথে আমার ঝাল আছে এই জন্য খুব শক্ত ভাষায় না আল্লাহর দিনের গাইরতে আল্লাহর দিনের হেফাজতের জন্য রসুলের হাদিসের হেফাজতের জন্য বর্ণনাকারী দুর্বল মিথ্যুক শক্ত ভাষা বলতে আর একদল মধ্যপন্থা অবলম্বন করতেন ভাষা একটু হালকা যাতে মানুষ বুঝে যে এই ভাষায় উনি কি বলতে চেয়েছেন এর ওপর আপত্তি আছে ফি হের নাজরুন এই ব্যক্তির ওপর আপত্তি আছে মানে চলবে না মানে একটা লোক সম্পর্কে যেতে বলেন এই লোকটাকে চাকরি দিতে হবে ভদ্র ভাষা ভাই এর ওপর আপত্তি আছে মানে অচল চাকরিতে রাখা যাবে না ঠিক না এ অযোগ্য চাকরিতে রাখা যাবে না বেমান এতগুলি বলার কোনো প্রয়োজন নেই তাই না খেয়ানতকারী হয়ে গেল এর উপর আপত্তি আছে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই সেই দলেরই সেরোমনি একজন মধ্যম পন্থা অবলম্বন ভাষার ক্ষেত্রে এই জন্য তাঁর ভাষাগুলি যে বর্ণনাকারীদের সম্পর্কে ওগুলোরই ভাষ্য আছে উনি ফিহে নাজরুল বলে কি বুঝাতে চেয়েছেন মুনকারুল হাদিস বলে কি বুঝাতে চেয়েছেন ইমাম বখারের ভাষায় বড় বড় মিথ্যুককে তিনি কাজাব দাজ্জাল বলেননি তিনি অন্যান্য মহাদেশ ইবিন মাইন এহিবিন মাইন আরো অন্যান্য আইমা কেরামরা ইবনে হেব্বান আর তারা কাজা দাজ্জাল খাবিজ বলেছেন কারণ এরা আসলে মৃত্যুক ছিল রসুলের হাদিসে মিথ্যা কথা বলতো দুনিয়ার ক্ষেত্রে পেটের গরজে মিথ্যা কথা বলতো তার কাজা বলা কোনো বাড়াবাড়ি হয়নি দাজ্জাল বলা বাড়াবাড়ি হয়নি দাজ্জাল মিথ্যা মিথ্যাবাদী হবে এরকম মিথ্যা কথা বলতো রসুলের হাদিসে মধ্যপন্থা অবলম্বন করেছেন একদল আইমা কেরাম আর একদল একটু শিথিলতে গাফিলতি করেছেন অত গভীরতায় না গিয়ে হয়তো অনেক দুর্বল সম্পর্কে হালকা দুর্বল বলে দিয়েছেন বা দুর্বল হাদিসকে হাসান বলে দিয়েছেন এই জন্য মধ্যমপন্থী মহাদিসকে রাম যারা জারে তাদিল মানে বর্ণনাকারীদের জীবন নিয়ে আলোচনা করেছেন তাদের কথাই অধিক গ্রহণযোগ্য ইমাম বাইহাকি বলছেন হুয়া মাতরুক মাতরুক মানে তারাকে এত রকম ছেড়ে দাও পরিত্যক্ত ব্যক্তি মানে যার হাদিসকে ছেড়ে দেওয়া আবশ্যক পরিত্যক্ত ব্যক্তি وقال النووي هو ضعيف بالاتفاق ইমাম বলছেন যে এই লোকটি আব্দুর রহমান ওয়াসিতি বিল ইত্তেফাক ক্রমে দুর্বল মানুষ সুতরাং নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ার হাদিস সর্বসম্মতিক্রমে জয়ীফ ওয়াকালু আর মহাদিস বলেছেন আসাহ সাইয়িন ফি হাজাল বাবে হাদিস ওয়াইল ইবনে হুজুর সবচাইতে সহি হাদিস হাত বাঁধার ব্যাপারে ওয়াইলিবিন হুজরের হাদিস যেটা আমাদের সামনে রয়েছে দুইশো নম্বর আমার কাছে আপনাদের এক নম্বর আগে পরে থাকতে পারে বাংলাতে তাতে কি আছে হ্যাঁ বুকের শব্দ আছে নামাজ পড়লাম ডান হাত বাম হাতের রাখলেন কোথায় এই হাদিসটি হচ্ছে এই এই বিষয়ে হাত বাঁধার ব্যাপারে সবচাইতে সহি হাদিস এটা সহি হাদিস নেই তাহলে বুকের হাত বাঁধাটাই হচ্ছে সহি সুন্নত আচ্ছা এই মাসলা তো হয়ে গেল একটা মাসলা এখন যারা সৌদি আরবে এসছেন তাদের মনে বেশি মানে আসে আর সামনে আসে আর দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান আমাদের সেই আকিদার ভাইয়েরা দ্বিধা দ্বন্দ্বে এটাতে কি করব তাই না দেশে থাকলে হয়তো এটা টেরি পেতেন না দেশে কারণ দেশে এর উপর আমলই নেই সেটা হচ্ছে যে রুকু থেকে উঠার পরে হাতটা কোথায় থাকবে রুকুর আগে পর্যন্ত রুকুর আগে পর্যন্ত হাত বাঁধতে হবে হাত ছাড়া তাহলে সন্ন্যত নয় আর হাত নাভির নিচে বাধা এটা হচ্ছে দুর্বল আর বুকের উপর হাত বাঁধা এটা হচ্ছে সন্ন্যত মানে হাত বাঁধতে হবে রুকুর আগ পর্যন্ত কেরাত যতক্ষণ চলছে তেলাও চলছে বা দাঁড়িয়ে আছেন যতক্ষণ পর্যন্ত কিন্তু রুকু থেকে উঠার পরে যে দাঁড়াইলেন দাঁড়ার পরে হাতটা ছাড়া থাকবে এরসাল হাত ছাড়া থাকবে নাকি হাতটা বাঁধতে হবে হ্যাঁ? দুটোই মানে দুটোই প্রমাণিত স্পষ্ট সেই জন্য জায়জ এ মাসলায় ইখতলাফ রয়েছে আর এই মাসলার ইখতলাফ এটাকে এত জটিল বানাবার কোনো প্রয়োজন নেই তবে মাসলাটাকে শুনেন কারণ আমার সামনে যে ভাষ্যকার লিখেছেন এখানকার সৌদি আরবের আলেম তিনি তাদের মতটা ব্যক্ত করেছেন এবং তাদের দলিলগুলো একটু শোনেন যারা বলছে বাঁধতে হবে রুকু থেকে ওইটা হাত বাঁধেন তাদের দলিলগুলো শোনেন রুকু থেকে উঠার পরে হাত বাঁধবেন না বাঁধবেন না এই ব্যাপারে ইখতলাফ রয়েছে আদম একদল বলছেন যে বুকুর হাত রাখবে কামা কানাল হালো ফিল কেয়াম কাবলা রুকু রুকুর আগে যেমন ছিল ওই রকমই রুকুর পরেও দাঁড়ানো অবস্থায় আপনি হাত বুকের উপর রাখবেন আলামা অধিকাংশ অধিকাংশ আলেমরা অমিন আইমাল এমনকি চার এলা ইমাম শাফি তাদের অনুসারীরা বলছেন না রুকুর পরে হাত বাঁধতে হবে না হাত ছেড়ে দিতে হবে ও আন্না বুকের উপর হাত বাঁধা আর কোনো প্রয়োজন এটা সুন্নত নাই ফাহাজা খাসন বিল কেয়াম কাবলা রুকু রুকুর আগে যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছে না ততক্ষণ পর্যন্ত হাত বাঁধা হাত বুকের বাঁধা কিন্তু রুকুর পরে হাত বাঁধতে হবে না যারা বলছে যে না হাত বাঁধতে হবে রুকুর পরেও তাদের দলিল শুনেন ওই সাহাল সাদের হাদিস যে হাদিসটা বললাম বুখারিতে আছে আর মুসনাদ আহমদে আছে কানান্নাস ইউমারুনা লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো মানে সাহাবাই কেরামদেরকে যেন যে কোনো মানুষ ডান হাতকে বাম বাহুর ওপর রাখে ফিসলাতে কোথায় নামাজের মধ্যে এতে বলা হয়নি যে রুকুর আগে হ্যাঁ নামাজের মধ্যে নামাজে তাহলে যে কোনো দাঁড়ানো অবস্থায় রুকুর আগে হোক অথবা পরে তাদের দলিল এভাবে রুকুর আগে হোক অথবা পরে হোক কি করতে হবে নবীলামের নির্দেশ ছিল সাহাবাই যে তোমরা সলাত অবস্থায় হাতের উপর হাত রাখবে দিয়ে দাঁড়িয়ে থাকবে সেটা রুকুর আগে হইতে পারে রুকুর পরে হইতে পারে এই হচ্ছে তাদের একটি দলিল আর এই হাদিস ইবনে খোজাইমত আবু দাউদ নাসাই তো আছে ওয়াইল বিন হুজুর থেকে ওয়াইল বিন হুজুর থেকে আছে কি আছে তাতে সাল্লাই তো মান নবী আমি নবী নামাজ পড়লাম ফাওয়াজ আয়াদাহুল ইমান আলী আদুল আল্লাহ সাদরাহি ওয়াসুল হাদিস নবী নামাজ পড়লাম আর নামাজের মধ্যে ডান হাত বাম হাতের ওপর রাখলেন বুকের ওপর এখানেও বলা হয়নি যে শুধু রুকুর আগে অথবা রুকুর পরে তাহলে এই হাদিসগুলি এই হাদিস কিন্তু সহি এই হাদিসগুলি সহি আর হাদিস পার্থক্য করে বলা হয় রুকুর আগে না পরে সুতরাং দাঁড়ানো সবগুলি অবস্থা এটা তারা ব্যাখ্যা করেছেন হাদিস আনি এই দুইটি আম মানে, আম অর্থ ব্যাপক অর্থ রাখে ফিলকে আম দাঁড়ানো সম্পর্কে রুকুর আগে হোক অথবা রুকুর পরে হোক কেউ যদি বলে না পার্থক্য রুকুর আগে শুধু আমরা আবুকে হাত বাঁধবো আর রুকুর পরে বাঁধবো না তাহলে বলছে তাহলে দলিল নিয়ে আসেন যারা হাত বাঁধনেওয়ালা রুকুর পরে তারা এইভাবে ব্যাখ্যা করেছেন আচ্ছা তারপরে আর একটা যুক্তি তারা পেশ করেছেন যে হাত বাঁধা অবস্থা আর হাত ছাড়া অবস্থায় দুটোর মধ্যে বেশি খুশু খুদু আর বিনয়ী হওয়া কিছু প্রকাশ পায় হাত বাঁধা হাত বাঁধাটাতে বুঝায় যে আপনি নামাজ অবস্থায় আছেন কিন্তু হাত ছাড়া অবস্থায় পিছন দিক থেকে বা মসজিদের বাইরে থেকে কেউ যদি দেখে বা পিছন থেকে দেখে তো হয়তো ভাবতে পারে এমনি দাঁড়িয়ে কিছু দেখছে এটা তো হইতে পারে কিন্তু যদি হাত বাঁধা থাকে রুকুর পরে যতদূর পর্যন্ত নজর পড়ছে আপনার উপর বুঝে মসজিদে এই লোকটি নামাজে আছে কারণ হাত বাঁধা আছে হ্যাঁ এতে খুশু আছে হ্যাঁ বিনয়ী হওয়া আছে আর তার সাথে সাথে লোকেরা যারা দেখছে দর্শক তারা বুঝতে পারছে যে আপনি এবাদতের অবস্থায় আছেন আপনার সাথে কথা বলবেন না কিন্তু যদি দাঁড়িয়ে হাত ছাড়া থাকে হইতে পারে কি করছেন বলে দিতে পারে পিছন থেকে হ্যাঁ হ্যাঁ চলে যেতে পারে এগুলো যুক্তি তাদের আর হাদিস ওই সহি হাদিস ওই দুটো ওয়াম্মাল জমহুর অধিকাংশ আইমায়কের আমরা তারা কি বলছেন হাত রুকুর পরে বাঁধতে হবে না হাতের উপর হাত রাখতে হবে না ওহমুল্লাহ রুকু রুকুর পরে উঠে এইভাবে হাত রাখতে হবে এটা তারা মনে করেন না এই হাদিসগুলি রুকুর আগের ক্ষেত্রে প্রযোজ্য রুকুর পরের ক্ষেত্রে প্রযোজ্য না তারা বলছেন যে রুকুর পরে যদি হইতো তাহলে একটি হাদিসটা এরকম হসই আসতো কারণ নবী সাল্লা সাল্লাম দৈনিক পাঁচবার করে নামাজ পড়েছেন ফাইনাউলামিয়ারের মুতলাকান রুকুর পর সম্পর্কে নীরব হাদিস কিন্তু নীরব সহি হাদিস নেই যদি এটা আসলে থাকতো তাহলে আমাদের কাছে বর্ণনা হয় সাহাবাই কেন ছেড়ে দিতেন এই বিষয়টাকে বর্ণনা করতেন ওয়ালাউ মিন তারিখ ওয়াহেদ যদি একটা হাদিস সহি হইত আন্না ওয়াজ আল সাদর এরা বলছে যে যখন এইভাবে নীরব হাদিস নীরব তাহলে বোঝা গেল যে রুকু থেকে ওঠার পরে হাত বাধা নেই যদি থাকতো তো সাহাবাই কেরামরা কেউ তো নকল করতেন দেখলেন রফুল এদেন সম্পর্কে ৩০ জন সাহাবি বর্ণনা করেছেন তাই না জন আশরাম ওবাসারা রফুল এদেন সম্পর্কে রফেদের আর রুকু থেকে উঠে হাত বাঁধতে পারে একজন সাহাবির বর্ণনা আসছে না খাস করে আম হাদিস থেকে দলিল পেশ করছেন এটা হলো তাদের যুক্তি কামা আন্নাহুল্লাম ইউ রাফুল কাবজ আন আহাদিমিনা সালাহ এমনকি সালাহ সালহীন যদি থাকতই তো এমা আবু হানিফা শাহি মালিক আহমদ তারা এটাকে কেন কেউ তো একজন তো নিতেন একজন নিতেন যেমন আমিন জোরে বলা দেখেন আমিন জোরে বলা যদিও হানাফি মজাবে না নেই কিন্তু শাফি মালিক আমার তিন মজাহে আছে ঠিক না রাফুলিয়া দেন রাফুলিয়া দেন তিন মজাবি আছে কিন্তু এই রুকুর পরে যে বাঁধতে হবে এটা চার মজাবের কোন এক মজাবে কেন আসলো না তবে একটি মত বর্ণনা করা হয়েছে ইমাম আহমদ থেকে এমা আহমদ থেকে একাধিক রেওয়ায়ত আছে বর্ণনা আছে তার মধ্যে একটি মত তার যে রুকুর পরে হাত বেঁধে নেওয়া তবে তিনি এই ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন তার বক্তব্যটা আমি শোনাচ্ছি শেষখানে আল্লাহ শেখ নাসরুদ্দিন আলমানী রহমতুল্লাহ একটু শক্ত কঠোর ভাষায় বলেছেন এই এইটির বিরোধীতে মানে অন্যরা তো সন্ন্যত বলছেন এটাকে বা মুস্তাহাব বলছেন কিন্তু তিনি কঠোর ভাষায় বলেছেন তা আমার মনে হয় এইরকম কঠোর ভাষায় বলা ঠিক নয় হ্যাঁ যে একটা জিনিস একদল বলছেন সন্ন্যত আর সেটাকে বিদাত বলে দেবেন এটা খানিকটা ভাষাটা কঠোর যদিও তারা আম হাদিস পেশ করেছে বাকি মানুষের ভুল হইতে পারে ইমাম আহমদ সম্পর্কে বলছিলাম যে কি বলেছেন তিনি ইমাম আহমদ তাখির বাইনা ইমাম আহমদ চার ইমামের মধ্যে ইমাম আহমদ একমাত্র তিনি বলছেন যে রুকুর পরে হাত বাঁধতেও পারো আর ছেড়েও দিতে পারো তিনি চার আইম্মাই কেরামদের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দেশ ছিলেন আর সবার শেষে এসছেন আগের এলিমগুলো পেয়েছেন আর পরে যে হাদিস চর্চা হয়েছে সেইগুলো পেয়েছেন এই জন্য ন্যায়নীতির কথা হচ্ছে ইনসাফের কথা হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ চার ইমামের মধ্যে সবচেয়ে বড় হাদিসের পণ্ডিত ছিলেন আর তার হাদিস তার হাদিসের কিতাবের স্পষ্ট প্রমাণ মুসনাদ আহমদের ত্রিশ হাজারের বেশি হাদিস তিনি সংকলন করেছেন অথচ অন্য এম মাইকেরামদের হাদিসের এরকম বড় কিতাব নেই ইমাম মালিকের থাকলে ছোট্ট একটি কিতাব মহাত্মা মালিক ইমাম শাফির থাকলে ওই কিতাবুল উম ইমাম আবহানি রহমতুল্লাহ কোন হাদিসের কিতাব নেই একটা যেটা তার দিকে নিষ্পত করা হচ্ছে সম্পৃক্ত করা হচ্ছে মোসনাদুল ইমাম আজম একবার জাল জয়ীফে ভরা আর ওটা তার লিখা না অন্য কারো লিখা তার নাম তাতে বসিয়ে দেওয়া হয়েছে তো <clears throat> এই জন্য ইমাম আহমদ রহমতুল্লাহ আল্লাহ যথাসাধ্য তিনি সুন্নত সহি নবীর হোসেন সুন্নতের কাছাকাছি তিনি ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন তো তার মত যে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো এলি তিনি ইখতিয়ার দিয়েছেন যে রুকু থেকে উঠে আপনি বাঁধতেও পারেন আবার ছাড়তেও পারেন সৌদি আরবের অলামাই কেরামরা বাঁধার উপরে আমল করছে কারণ এখানকার যে বড় ওলামা কেরাম শেখ আবদুল্লাহ বাজ রহমতুল্লাহ আলী তারপরে শেখ মোহাম্মদ বিন সালে ওসাইমিন এছাড়াও যে সাহিয়াত কেবল ওলামারা রয়েছেন তাদের সকলেরই ফতুয়া যে রুকুর পরে হাত বাঁধাটাই মোস্তাহাব বা সন্ন্যত তাদের কাছে কিন্তু অন্যান্য আরো যারা সালাফদের অনুসারী অলমাইকেরাম তাদের কাছে এটা আসন্নত বা মুস্তাহাব নয় সুতরাং এই ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই কেউ যদি করে তাহলে নিষেধ করবেন না আর কেউ যদি না করে আর আপনি করছেন মানে রুকুর পরে আপনি হাত বাঁধছেন তাহলে কথা বলবেন না যে আপনি কেন বাঁধেন না বুঝতে পারছেন তো আর আর একটা এখানে পরামর্শ এই দিব যে দেশে গিয়ে অনেক বিদাতের সমাজে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে এমন একটা বিষয়কে উঠাবেন না যে এই বিষয়টা সাব্যস্ত কিনা তাতেই সন্দেহ সুতরাং দেশে গিয়ে গ্রামে নামাজ পড়ছেন রফেলে দেন করেন সুরাফাতেহাই পড়ে না সুরাফাতে না পড়লে নামাজ হয় না সুরাফাতে পড়ে না হ্যাঁ আমিন জোরে বলেন যেগুলি স্পষ্ট সুন্নত সেগুলি আমল করে না এছাড়া মিলাদের বিদাত করছে এই যে আপনার ঈদে মিলাদ নবীর বিদাত পালন করছে সবাই বলে হালুয়া রুটির বিদাত করছে কবর মাজারের বিদাত করছে সিঁড়ি করছে আর ওই সমাজে গিয়ে রুকুর পরে আপনি হাত বাঁধা শুরু করবেন কোনো যুক্তি নেই কোনো প্রয়োজন করে না কোনো প্রয়োজন করে না তো আশা করি এই বিষয়টি স্পষ্ট আর এখান থেকে আজকের আলোচনা শেষ করেছি সময় প্রায় এগিয়ে এসছে আল্লাহ ফাকরাবুল যেন আমাদের গুনা খাতা মাফ করেন নেক আমলে তৌফিক দান করেন কোরআন হাদিস বুঝার এবং তার মোতাবেক চলার আমল করার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের মজহাবি গোড়ামি আর আমাদের ব্যক্তি পূজা আর অন্ধত্ব আল্লাপাকে এসব যে গুমরাহি রয়েছে অজ্ঞতা এসব যেন দূর করে দেন এর সাথে সাথে আমাদের বেশ কিছু ভাইয়েরা দোয়া করতে বলেছেন তার মধ্যে এক ভাই দোয়া করতে বলেছেন অসুস্থ আছে কোন এক ভাই মুসলিম ভাইয়ের স্ত্রী খুব অসুস্থ অবস্থায় আছে দোয়া চেয়েছে আল্লাহ যেন শেফা দান করেন সুস্থতা দান করেন এছাড়া আমাদের সকলেই প্রায় কোনো না কোনো বালা মুসিবত আছে আল্লাহ আমাদের বালা মুসিবত ব্যাধি রোগ যেন দূর করে দেন আমাদের থেকে আমাদের পরিবার থেকে ছেলে মেয়ে থেকে আল্লাহ যেন বালা মুসিবত দূর করেন দুই নম্বর কথা অনেক ভাইরাই এরকম আছেন যাদের আপন জনরা ইন্তেকাল করেছে এই কাছাকাছি সময়ে তারাও দোয়া চেয়েছেন মসজিদে অনেক বলছিলেন তো এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের রুহের মাগ ফেরত করেন আল্লাহ পাকে মাইয়াতের গুনা খাতা মাফ করে দেন কবর আজাবকে দূর করে দেন কবর জীবনকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরে দেন আল্লাহ পাক যেন মুসলিমদের মাইয়াতদের গুনা খাতা মাফ করে তাদেরকে জান্নাতুল ফির দোষ দান করেন আর যারা দুনিয়াতে আছেন আর আপন জনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে আল্লাহ পাক যেন সান্ত্বনা দান করেন সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী ওসাহি আজমাই সময় আছে চলেন বলেন আজকের আলোচনা আলোচনার সাথে সম্পর্কিত আছে কিছু একজনে বলছে এখানে এক ভাই দোয়া চাইছে যে আমার বোনের অনেকদিন ছেলে মেয়ে হয় না তো আল্লাহ পাক যেন দোয়া করেন যেন নেক সন্তান দান করেন আল্লাহ পাক যেন নেক সন্তান দান করেন আমাদের এই বোনকেও দান করেন অন্যান্য ভাইদেরকেও দান করেন আল্লাহ পাক রব আলম যেন মুসলিম মুসলিমাতে বরকত দান করেন জি এক ভাই বলছে আহলে কোরআনের একটি দল আবু রাজি আল্লাহ বর্ণিত হাদিস গ্রহণীয় নয় কারণ তিনি হাদিস জাল করত তার জীবদ্দশাটা প্রমাণিত হয়েছে বুখারি শরীফে তার মাফ চাওয়ার ঘটনা আছে বিষয়টি সম্ভব হলে একটু ব্যাখ্যা করুন আবহরাজি আল্লাহ তালানহ সম্পর্কে যে ভাই প্রশ্ন করেছে যে আহলে কোরআন আহলে কোরআন যারা বলে যে কোরআনই শুধু মানবো আর হাদিস মানবো না তারা মুসলিম থাকতে পারবে না এই অবস্থায় কারণ নামাজই পড়তে পারবে না রোজাও রাখতে পারবে না জাকাতও দিতে পারবে না হজও করতে পারবে না কারণ কোরআনে কোথাও নামাজের নিয়ম কানুন বলার নেই যে শুরু থেকে শেষ পর্যন্ত কেমন কেন নামাজ পড়তে হবে কোনটা আগে আগে দাঁড়াবেন না আগে রুকুন আগে সিজদা হ্যাঁ কোনটাই নেই ঠিক না জাকাত দেবেন শতকরা আড়াই টাকা না কয় টাকা দশ মনে এক মন না বিশ মনে এক মন আছে কোরআনে নাকি কোথাও নাই তাহলে কোনটাই ইবাদত করতে পারবে না রোজা রাখবেন কোন কোন জিনিস থেকে বেঁচে থাকবেন কোন আয়াতে নেই আল্লাহ বলছেন শুধু করতে পারলে শ্যাম রোজা ফরজ করা হয়েছে শ্যাম ফরজ করা হয়েছে শ্যাম কেমন কখন থেকে কখন তাও স্পষ্ট নেই বোঝা গেছে তো সুতরাং আহলে কোরআন একটি গুমরাহ দল আপনারা জেনে রাখেন সেটা পাকিস্তান থেকে জন্মেছে পাঞ্জাব থেকে জন্মেছে ভারত পাকিস্তানের পাঞ্জাব থেকে আর ভারতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে বাংলাদেশে এমনকি ছড়িয়ে পড়েছে এরা গুমরা শুধু গুমরাই নয় তাদের ইসলাম থাকবে না যদি তারা কোরআন এবং হাদিসের দিকে ফিরে না আসে আর আবহাওয়া রাজিয়াল্লাহ তালানো সম্পর্কে যারা লিখেছে তার বিরুদ্ধে তাদের একটি দল মিশরে লিখেছে তার মধ্যে একজন আবু রাইয়া বলে গুমরা আল্লাহর আজাবে ধ্বংস হয়েছে এই আবু রাইয়া আবু হরাজ আল্লাহ তালানোর সম্পর্কে লিখেছে যে তার হাদিস নজাদুল এই কথা আহলে কোরআন এই গুমরাহারা নিয়েছে কারণ আমরা তো পড়েছি এই সম্পর্কে মদিনা ইউনিভার্সিটিতে তো মিশরের বেশ কিছু লেখক ছিল দু একজন যারা গুমরা হয়েছে তার মধ্যে একজন আবু রাইয়া এই আবু রাইয়া যখন মরে হালাক হয় তখন চিৎকার করতো আর বলতো হা বহরেরা হা বহরেরা এরকম করত বিশ্বস্ত সূত্রে সেখানকার অলমাইকে রামরা নকল করেছেন এটা আর মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ি আবু রাইয়া সম্পর্কে যারা তার খণ্ডন করেছে মানে আবু রাজি আল্লাহ তার পক্ষ থেকে লিখেছেন অলমাইকে রামরা তারা লিখেছে আবু রাইয়া এইভাবে হালাক হয়েছে আল্লাহর আজাব ওই মতের সময় আজাবের ফেরেস তারা তাকে এমন ভাবে ধমক দিচ্ছিল যে হুশ আছে তারপর ভয় করছে আবর আবর আবর আবহরের বিরুদ্ধে বলার শাস্তি আল্লাহাক দুনিয়াতে এই মারদুদ শৈতানকে দেখিয়েছে আল্লাহাক সুতরাং এইরকম আহলে কোরআনদের পরিণাম হবে যারা বলবে আবহাওয়া রাজি আল্লাহ তালানো আসামি সুফার লোক ছিলেন বাড়িও বাড়িরও চিন্তা করেননি বিয়েরও চিন্তা করেননি মসজিদ নবীতে পড়ে থাকতেন নবী সাল্লাহ সাল্লামের কাছে কিছু আসলো হাদিয়া তোফা খেতে দিলেন তো দিলেন আর না হলে না খেয়ে পড়ে থাকতেন মসজিদে রাসুল্লাহামের একটা কোন আলোচনা দর্শ বা একটা হাদিস কখনো যাতে ছুটে না যায় মাত্র তিন বছর সাড়ে তিন বছর খাইবারের যুদ্ধের সময় মুসলিম হয়েছেন ইসলাম কবুল করে মোদিনে এসছেন সপ্তম হিজড়িতে আট নয় দশ নয় সাল ইন্তকাল হয়ে গেছে সবচাইতে বেশি সাহাবি হাদিস তিনি মুখস্থ করেছেন আর তার কারণ তিনি বর্ণনা করেছেন অন্য সাহাবির বর্ণনা করেছেন যে তিনি সবসময় থাকতেন আর আমরা কেউ তো আনসারিরা চাষি তো চাষাবাদে আমরা খেজুরের বাগানে যেতাম আর মহাজেরা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য কখনো যেতাম অনেক হাদিস আমাদের ছুটে যেত আবদুল্লাহ বিন ওমার বা আবদুল্লাহ বিন আমর তারা বলছেন কিন্তু আবহাওয়া কখন না ব্যবসা না বিবি না ছেলে মেয়ে না না বাড়ি ঘর কিছুই নেই মসজিদে এক জায়গায় থাকতেন মসজিদে কিছু আসলো তখন খেজুরের কিছু খেজুর আসলো ওখান থেকে দু তিনটে খেজুর খেয়ে নিল দুধ আসলো নবীলামের কাছে নবীলাম সাহাবাইকারদেরকে যারা মসজিদ আছে ওদেরকে খাওয়াই দিলেন ওই করেই তিনি দিনপাত করতেন আর তার সম্পর্কে যদি কেউ বলে তো সে দুধ একজন বিতাড়িত জি হ্যাঁ, তারা তো সবাই সবার সম্পর্কে শিয়াদের কাছে মাত্র চারজন পাঁচজন সাহাবি মুসলিম বাকি তো মুসলমানই নয় তাদের কাছে এরা তো একেবারে গুমরা পথভ্রষ্ট জি এবং আমি তরিকার বড় পোস্টার হ্যাঁ, একদল যারা বলছে তারা ওই ব্যাখ্যাগুলো করছে এর উত্তর দেওয়ার জন্য আমি তো বলেছি যে যারা যারা বলছে যে শয়তানের গোড়ালির ব্যাখ্যা হচ্ছে ওই রকম যেমন দুই রকম করে আর বসলেন না হ্যাঁ তারা বলছে যে পায়ের ওপরে রাখতে পারেন খাড়া করে আর আরেক দল বলছে যে না এইভাবে রাখেন না আর আমি মনে করি যে এইভাবে রাখাতে আরাম নেই ওইভাবে রেখে নামাজ ইতমেনান নেই যে ওইভাবে রাখবে তাড়াতাড়ি করে সিজদায় পড়ার চেষ্টা করবে পায়েল ব্যথা করছে সুতরাং তাড়াতাড়ি করে আরাম দিই পাতে সুতরাং আমি মনে করি যে ওইভাবে নামাজ পড়বে না আর যদি পড়ে যেমন একদল বলছে সেটাতে একমত অনেকে নাও হইতে পারে তাদের ব্যাখ্যা সেটা আর যেভাবে প্রসিদ্ধ বসা তরিকা ওইভাবে বসবে জি বাম পাকে বিছিয়ে আর ডান পাকে খাড়া করে জি বুকের উপর হাত বাঁধার সম্পর্কিত ইবনে খুজাইমার বর্ণিত হাদিজের সমতে একজন রাবি জৈব আছে এটা কি সত্য বুকের উপর হাত বাঁধার হাদিস বলে দিলাম যে এ হাদিস এর চাইতে ভালো সহি হাদিস নেই এই হাদিসটা সহি আর এর চাইতে কোনো সহি হাদিস নেই তাহলে যখন দেখবেন একটা অতি দুর্বল আর একটা সম্পর্কে কেউ যদি কিছু বলে থাকে তার কথা গ্রহণযোগ্য না হইতে পারে থেকে ওঠার সময় অনেকে দুই হাত ওঠায় মনে মতো করে এটা কতটুকু থেকে হ্যাঁ, না না না করতে দেখেছি করে থাকে এটা ঠিক না এইভাবে দাঁত রফল এদান করবে না এইভাবে কিবলামুখী করে জি এক ভাই প্রশ্ন করছে আমার মনে আমি এই বয়ানটা ভালো মতো শুনে নাই হ্যাঁ, হ্যাঁ। নাভির নিচে হাত বাঁধা জায়েজ না থাকলে নাভির উপরে হাত বাঁধা জায়েজ আছে কিনা এটা তো হ্যাঁ। বলা হয়েছে জায়েজ আর না জায়েজ তো বলছি না বলছি যে নাভির নিচে হাত বাঁধা সাব্যস্ত কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় যেটা প্রমাণিত নয় সেটা করবেন কেন হাত বাঁধাও সুন্নত কেউ যদি হাত ছেড়েও নামাজ পড়ে নামাজ হবে না কথা বলছে কিন্তু সে সুন্নতের নেকি থেকে বঞ্চিত থাকলো নামাজের নেকিতে ঘাটতি হইল সন্ন্যতের খেলাফ কাজ করলো এইভাবে রফুল এদেন ছেড়ে দিল আর এক সন্ন্যত ছুটলো আমিন জোরে বলা ছেড়ে দিল আর এক সন্ন্যত ছুটলো হ্যাঁ এইভাবে যতগুলি সুন্নত ছাড়বে তত নেকি কমবে একই রকম নামাজের অবস্থা একই রকম হজের অবস্থা হজ অমরায় গিয়ে আপনি লাভবাহ তালবিয়া পড়লেন না হজ তো উমরা করে চলে আসেন তালবিয়া তেমন পড়লেন না হ্যাঁ মিকাতে গিয়ে গোসল করলেন না হ্যাঁ তাহলে আপনি তারপরে আপনি হাজির আসওয়াদ স্পর্শ করলেন না ওখানে ইশারাও করলেন না হজ হবে না হবে না কিন্তু হজের নেই কি কমলো এগুলোর জন্য বেশ কিছু তো আপনি ছেড়ে আসলেন জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি আমার মেয়ের আকিকা করতে পারি না ছোটবেলায় তার এখন আমি সামর্থ্যবান হয়েছি এবং তার আকিকা করতে চাই আমি জানতে চাই মেয়ে হলে একটি ছাগলের পরিবর্তে গরু দেওয়া যাবে কি আকিকার ক্ষেত্রে ছাগল ছাগল ভেড়া দুম্বা এগুলি করাটাই সন্ন্যত গরুর আকিকা করা ভাগে তো নেই প্রমাণিত নেই যে ভাগ হানাফি মজাবে আছে কোনো প্রমাণ নেই আর ভাগের কথা একমাত্র কোরবানির ওপরে তারা কি আসছে কোরবানিতে ভাগ চলবে সুতরাং আকিকা তো ভাগ দিয়ে চালিয়ে দাও আর কিচ্ছু নেই কোনো দলিল দুই নম্বর কথা গোটা গরু দেওয়ার ব্যাপারেও কোনো সাহাবাহিকেরামদের আমল পাওয়া যায় না তাবেই থেকে নাইরুল আওতারে একটা বর্ণনা আছে যে কোনো তাবেই গরুর আকিকা দিয়েছেন সুতরাং একদল বলছে দিলে দিতে পারেন কিন্তু তারপরেও সুন্নত হচ্ছে হয় আপনি ছাগল দেন খাসি না হয় ভেড়া মেষ দুম্বা এগুলির মধ্যে থেকে দেন এটাই ভালো এটি সুন্নত বড় হওয়ার পরে দেওয়া একদল বলছেন যে একুশ তারিখ পর্যন্ত হাদিস সেই হাদিস দ্বারা প্রমাণিত সাত তারিখে চোদ্দ তারিখে অথবা একুশ তারিখে এরপরে আর সময় নেই আর দল বলছেন যে যায় যাচ্ছে নাসরুদ্দিন আলবান রহমতুল্লাহ আলে বলছেন যে কোনো সময় দেওয়া যেতে পারে সুতরাং এই ফতুয়ার উপর আমল করে যদি কেউ দেয় হয়নি সেজন্য ইচ্ছা করে ছাড়বেন না বয়স হয়ে গেছে এতদিন দেওয়া হয়নি বেখেয়ালে ছিলেন দিয়ে দেন কিন্তু ইচ্ছা করে আপনি রেখে দিলেন সপ্তম দিনে দিলেন না চোদ্দ দিনের দিনে দিলেন না একুশ দিনের দিনে দিলেন না পরে করে দেবো না এরকম সন্ন্যতের খেলাফ কাজ করবেন না এরকম কাজ করবেন না কারণ নবী সাল্লাম হাসান হোসেনের জন্য যেটা ভালোবেসেছেন আপনি আপনার ছেলে মেয়েদের জন্য ভালোবাসেন হ্যাঁ, সপ্তম দিন আঁকিকে দিয়েছেন এটা সবচেয়ে ভালো সাত দিনের দিনে না পারেন তখন চোদ্দ আর একুশ দিনের আর একটা হাদিস রয়েছে ওটাও হাসান আশা করি সুতরাং তার উপর আমল করা যেতে পারে ফজরের ফরজের পূর্বে ছুটে যাওয়া শেষে আদায় করা যাবে কি ফজরের পরে ফজরের হ্যাঁ ফজর পর পড়ে নেবেন আবু দাউদের হাদিস রয়েছে নবী সাল্লামের সামনে সাহাবি পড়েছেন নবী সাল্লাম তার